او اللہ আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারাগা আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারাগা পায় বাটে প্রতিদিন রোদ বিহানে কখনো বাদে চক্র যান বাহনে পায়ে হাটে প্রতিদিন রোদ বিহানে কখনো বাদে চক্র যান বাহনে পায়ে হাটে প্রতিদিন রোদ বিহানে কখনো বাজি চক্র যান বাহনে দিন যায় মাস যায় কখনো না খেয়ে ধায় দিন যায় মাস যায় কখনো না কে দেয় দিন যায় মাস যায় কখনো না কে দেয় তোমার কাছে শরীয়দের বাঁচাও আল্লাহ তাদের পানে ফিরে চাও তোমার দিনের কাজ করে যারা শহর নগর গা আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারাগা লেখাপড়া সংসার কত ঝামেলা তবুও দিনের কাজে করে না হেলা লেখাপড়া সংসার কত ঝামেলা তবুও দিনের কাজে করে না হেলা সংসার কত ঝামেলা তবুও দিনের কাজে করে না হেলা মিছিলেতে ছুটে যায় পিছে পিছে ডাকে মায় মিছিলেতে ছুটে যায় পিছে পিছে ডাকে মায় মিছিলেতে ছুটে যায় পিছে পিছে ডাকে মায় তোমার দিনের বিজয় আবার দেখা আল্লাহ তাদের পানে ফিরে চা তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারাগা আল্লাহ আল্লাহ তাদের পানে ফিরে চা তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারাগা তোমার দিনের কাজ করে যারা শহর নগর সারাগা তোমার দিনের কাজ করে যারা শহর নগর গা